জন্ম হয় শিশু নাবি বাবা দেখে নাই জন্ম হয় শিশু নাবি বাবা দেখে নাই এতিম হয়ে দয়াল নাবি আসল দুনিয়ায় এতিম হয়ে দয়াল নাবি আসল দুনিয়া জন্ম হয় শিশু নাবি বাবা দেখে নাই জন্ম হয় শিশু নাবি বাবা দেখে নাই এতিম হয়ে দয়াল নাবি আসিল দুনিয়া এতিম হয়ে দয়াল নাবি আসিল দুনিয়া এতিম নাবি একা ঘরে কেউ তো আদর করে না রে এতিম নাবি একা ঘরে কেউ তো আদর করে না রে নিজে কোদা যাহার প্রেমে পাগল হয়ে যা নিজে কোদা যাহার প্রেমে পাগল হয়ে যা এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে না জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে না এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া নবী বলেন মায়ের ধারে বাবা বলে ডাক বকারে নবী বলেন মায়ের ধারে বাবা বলে ডাক বকারে সব ছেলেদের বাবা আছে আমার বাবা না সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই জন্ম হয় শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে দয়াল নবী আসিল দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসিল দুনিয়া মাগ তুমি কও না কথা বকে আমার বাবার ব্যথা মাগ তুমি কও না কথা বকে আমার বাবার ব্যথা আমার বাবা নেই না কুলে মায়া দয়া না আমার বাবা নেই না কুলে মায়া দয়া না এতিম হয়ে দয়াল নবী আসিল দুনিয়া দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়া জন্ম হয় শিশু নবী বাবা দেখে না জন্ম হয় শিশু নবী বাবা দেখে না এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় এতিম হয়ে দয়াল